খিটখিটে বুড়ো অনেকদিন আগে মোয়ার্ক শহরে থাকত এক বুড়ো নাম মিস্টার রে নামের সঙ্গে তার স্বভাবের কোনো মিল ছিল না তার ছোটখাটো জিনিস নিয়েও অভিযোগ করা তার জীবনে কি হয়েছে তাই নিয়ে নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করা ছিল তার স্বভাব একদিন সকালে যখন বাড়ি থেকে বেরিয়ে সামনের পার্কে মর্নিং ওয়াকে যাচ্ছে শুনল তার প্রতিবেশিনী বৃদ্ধা মিসেস কাইল তার কুকুরের ওপর চেঁচাচ্ছেন আমাকে আমার কাজ করতে দিচ্ছ না কেন আমাকে এক্ষুনি বাড়ি সাফ করতে দাও আপনি একটু চুপ করবেন বুড়ি মহিলা সারাক্ষণ শুধু চেঁচিয়ে যাচ্ছে আপনার এই চিৎকারে রাতে আমি ঘুমোতে পারি না মিস্টার রে রেগে মেগে বাড়ি ছেড়ে পার্কে চলে গেল পার্কে গিয়ে সে তার প্রিয় বেঞ্চটাতে বসে খবরের কাগজটা বের করল গজগজ করতে করতে কাগজটা খুললো এতক্ষণে একটু শান্তি পেয়েছি খবরের কাগজ পড়তে শুরু করেছে এমন সময় শুনলো কে যেন ডাক একটু শুনবেন কাগজটা নামাতেই দেখে একটা বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে তার নাম টিম কি হলো বলো আমাকে ক্ষমা করে দেবেন স্যার আপনি কি আমার কাছ থেকে কয়েকটা কুকিজ কিনবেন একটা কথা শোনো খোকা আজ দিনটা খুব খারাপ যাচ্ছে আর তুমি আমাকে আর বিরক্ত করো না স্যার শুধু একটা বাক্স নিন না বলছি তো আমার একটাও চাই না চলে যাও এখান থেকে ছোট্ট টিম চলে গেল মিস্টার রে বেঞ্চ থেকে উঠে ফোয়ারার দিকে এগিয়ে গেল মানুষ আমার মতো কেন হয় না সবাইকে কি এতটাই বিরক্তিকর হতে হবে ঠিক তখনই ফোয়ারার পেছন থেকে সাদা পোশাক পরা এক যুবক বেরিয়ে এলো আর তার দিকে এগিয়ে এলো এক মুহূর্ত কি আমি একলা থাকতে পারবো না কেন সব সময় শান্ত হন মিস্টার রে আমি আপনাকে সাহায্য করতে এসেছি কে কে তুমি আর আমার নামই বা জানলে কি করে আমি হলাম অনুভবের দূত আপনি আমাকে ডাকতে পারেন অ্যাঞ্জি বলে আচ্ছা কিসের দুধ তুমি কি পাশের কোনো নাটকের দলে কাজ করো চলে যাও এখান থেকে ছেলেটি সত্যিই দুধ তার প্রমাণ দেবার জন্যে যেই দুই আঙুলে তুড়ি বাজালো সঙ্গে সঙ্গে রূপর জুতো এসে হাজির মিস্টার রে অবাক হয়ে গেল একই একই তুমি তো সত্যিই দেখছি দুধ হ্যাঁ একদমই তাই আর যেমন আমি বললাম আমি তোমাকে সাহায্য করতে এসেছি আর সেটা কিভাবে এই জুতোটা নাও যখনই কারোর ওপর রেগে যাবে আর তোমার মনে হবে যে তার বুদ্ধিমানের মতো কাজ করা উচিত ছিল তখনই এই জুতোটা পরলে এই জুতোটা আপনাকে সেই মানুষটির জীবনে আপনাকে নিয়ে গিয়ে তার জায়গায় বসিয়ে দেবে যদি বুদ্ধিমানের মতো কাজ করো পুরস্কার পাবেন সোনা রূপো আর হিরে আক্ষরিক অর্থে এই জুতো তোমাকে অন্যের জুতো পরিয়ে দেবে বুঝতে পেরেছ সোনা রূপো আর হীরের লোভে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কিন্তু মনে রেখো যদি কখনো অনুভব করো যে দোষ তোমার তাহলে তখনই এই জুতো তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে আনবে আমার দোষ অনুভব করব কিচ্ছুতেই না ভালো কথা এই কথা বলে দুধ গায়েব হয়ে গেল মিস্টার রে জুতো নিয়ে বাড়ি চলে গেল পরের দিন ঘুম থেকে উঠেই প্রতিবেশিনী বৃদ্ধা মিসেস কাইলের চিৎকার শুনতে পেল তুমি কেন আমায় কাজ করতে দিচ্ছ না আমি তোমাকে দূতের নাম বলে দিচ্ছি আমাকে বাড়ি সাফ করতে দাও তার চেঁচামেচি শুনে মিস্টার রে খুব রেগে গেল আর রূপর জুতো জোড়ার কথা মনে পড়ল জুতো পরে ফিতে বাতেই দেখে সে মিসেস কাইলের বাড়িতে ওয়াও সত্যি কাজ হলো দেখছি তাহলে তখনই কুকুরটা তার সাথে খেলতে শুরু করলো চলে যাও এখান থেকে কুকুরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে সোজা রান্নাঘরে গেল ওহো আমার ভীষণ খিদে পেয়েছে এখন একটু খুঁজে দেখি বুড়ি মহিলার কাছে কিছু আছে কিনা সে এক ব্যাগ বিনস পেল ও বিনস খুব টেস্টি আমি এক্ষুনি রান্না করে নিচ্ছি যেই বাটিতে বিনস ঢেলেছে বুঝলো যে কুকুরটা তার জামা ধরে টানছে কি হলো ছাড় আমাকে বলছে কিন্তু কুকুর কথাই শোনে না সে জামা টেনেই যাচ্ছে আর হঠাৎ হাত থেকে বাটিটা পড়ে গেল আর বিনস মাটিতে ছড়িয়ে পড়ল এতে ভীষণ রেগে গিয়ে সে চিৎকার করতে লাগলো তুই আমাকে কেন রান্না করতে দিচ্ছিস না বলতো আমি তোকে বলছি দুধের নাম দাঁড়া আমাকে আগে কিছু রান্না করে খেতে দে রে বাবা খিদে পেয়েছে আর ঠিক সেই মুহূর্তে সে পাশের বাড়ি থেকে নিজের গলা শুনতে পেল আপনি কি একটু চুপ করবেন বুড়ি মহিলা সারাক্ষণ শুধু চেঁচিয়ে যাচ্ছে আপনার এই চিৎকারের রাতে আমি ঘুমোতেও পারি না ব্যাপারটা বুঝতে পেরে চোখ গোল গোল হয়ে গেল আর সেকেন্ডের মধ্যে মিস্টার রে চলে এলো নিজের বাড়িতে এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে মুছে ফেলল না না আমি ভুল হতে পারি না ওই দুধ আমাকে বোকা বানিয়েছে এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল খেয়াল করল না যে পায়ে তার সেই জুতো জোড়া পার্কে পৌঁছে সে নিজের জায়গায় গিয়ে বসে খবরের কাগজ খুলল আবার ছোট্ট টিমের গলা শুনতে পেল আমাকে ক্ষমা করে দেবেন স্যার আপনি কি আমার কাছ থেকে কয়েকটা কুকিজ কিনবেন আমার চাই না এক নিমেষে মিস্টার রে হয়ে গেল টিম উঠে পর বাবা চোখ খুলতেই দেখে সামনে এক মহিলা ফ্যাকাশে চোখ মুখ যা গিয়ে কিছু কুকিজ বিক্রি করে আয় আমার শরীর খুব খারাপ আমি যেতে পারবো না রে সে কিছু না বলে চুপ করে তার দিকে তাকিয়ে রইল চটপট কর দেখিস আজ যেন কয়েকটা কুকি অবশ্যই বিক্রি হয়ে যায় বাড়ি ভাড়া দিতে হবে নয়তো মাথার উপর থেকে এই ছাদটা আর থাকবে না রে এই কথা শুনে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝল সেই ভুল এক সেকেন্ডের মধ্যে সে আবার পার্কে সেই বেঞ্চে ফিরে এলো গাল বেয়ে চোখ থেকে জল পড়ছে তাকিয়ে দেখে ছোট্ট টিম মাথা নিচু করে চলে যাচ্ছে সে তার দিকে ছুটে গেল এই যে এই ছেলে একটু দাঁড়াও টিম পেছন ঘুরে দেখে মিস্টার রে তার দিকে আসছে তার সামনে হাঁটু গেড়ে বসল আমি খুব দুঃখিত বাবা না ঠিক আছে আপনার কুকিজ ভালো লাগে না ও কে বলেছে কুকিজ আমার দারুণ পছন্দ তোমার কাছে যা আছে সব দাও আর সারা মাস যা বানাবে তার দামও আমি তোমাকে দিতে রাজি আছি এই নাও সব টাকা তোমার কাল আরো কুকিজ এনে দিও কেমন খুশিতে ছোট্ট টিম তার গালে চুমু খেয়ে সব কুকিজ তাকে দিয়ে দিল সেই দিনই মিস্টার রে মিসেস কাইলের বাড়িতে গিয়ে তাকে সব কুকিজ দিয়ে দিল ওহো এসবের কি দরকার ছিল ও আসলে বলতে পারেন আমি ভালো প্রতিবেশী ছিলাম না তাই এইভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে আপনি সত্যিই খুব দয়ালু মিস্টার রে ও এ তো সবে শুরু হলো আর এইভাবে মিস্টার রে রাগী মানুষ থেকে নরম হৃদয়ের দয়ালু মানুষ হয়ে গেল আর কারোর ওপর সে চিৎকার করত না টিম আর তার খুব বন্ধুত্ব এখন আর সেই জুতো জোড়া সেটা তার বসার ঘরে সাজিয়ে রেখেছে এটা মনে করিয়ে দেবার জন্যে কাউকে সমালোচনা করার আগে তার জুতো জোড়া একবার পায়ে গলিয়ে দেখে নিতে হয়